চারিদিকে ওই জেগেছে দেখ শহীদ কাফেলা ঘুমে বিভোর আছিস নাকি আজও একেলা ঘুমে বিভোর আছিস নাকি আজও একেলা চারিদিকে ওই জেগেছে দেখ শহীদ কাফেলা ঘুমে বিভোর আছিস নাকি আজও একেলা ঘুমে বিভোর আছিস নাকি আজও একেলা ওরে বেহুশ ওঠে জেগে রক্তরাঙা রাঙাশ্রুতের বেগে ওরে বেহু ওঠে জেগে রক্তরাঙা রাঙাশ্রুতের বেগে ওঠে যত সূর্য সেনা ওঠে বেলা ওঠে যত সূর্য সেনা ওঠে বেলা ঘুমে বিভোর আছিস নাকি আজ একেলা ঘুমে বিভোর আছিস নাকি আজ একেলা চারিদিকে ওই জেগেছে দেয় শহীদ কাফেলা ঘুমে বিভোর আছিস নাকি আজও একেলা ঘুমে বিভোর আছিস নাকি আজও একেলা আমরা চলি ঝড়ের সাথে ভয়কে মানি না আমরা ভাঙি লৌহ কপাট কাঁদতে জানি না আমরা চলি ঝড়ের সাথে ভয়কে মানি না আমরা ভাঙি লৌহ কপাট কাঁদতে জানি না যাবে না বাড়বে যত খুনের ধারা বইবে যত এই কাপেলা বাড়বে তত রুখতে কি আর যায় পারা যায় দীপ্ত জীবন মেলা রুখতে কি আর যায় পারা যায় দীপ্ত জীবন মেলা ঘুমে বিভোর আছিস নাকি আজ একেলা ঘুমে বিভোর আছিস নাকি আজ একেলা চারিদিকে ওই জেগেছে দেখ শহীদ কাফেলা ঘুমে বিভোর আছিস নাকি আজ একেলা ঘুমে বিভোর আছিস নাকি আজ একেলা